রাহবরে উলামা পখরে মিল্লাত রাহবরে উলামা পখরে মিল্লাত লক্ষ জনতার প্রাণ মুদের চড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান রাহবরে উলামা ফখরে মিল্লাত রাহবরে উলামা ফখরে মিল্লাত লক্ষ জনতার প্রাণ মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মুহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মুহিউদ্দিন খান আকাবিরের এই নুরানি পথে ছিলেন তিনি জমিয়তে আকাবিরের এই নুরানি পথে ছিলেন তিনি জমিয়তে আকাবিরের এই নুরানি পথে ছিলেন তিনি জমিয়তে তারি বিরহে কাঁদে আজি তারি বিরহে তার সুকাহত প্রাণ মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান রাহবর উলামা ফখরে মিল্লাত রাহবর উলামা ফখরে লক্ষ জনতার প্রাণ মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান তাফসিরে মারি ফুল কুরআন মাসিক মদিনা মুসলিম জাহান তাফসিরে মারিফুল কোরআন মাসিক মদিনা মুসলিম জাহান তাফসিরে মারিফুল কোরআন মাসিক মদিনা মুসলিম জাহান থাকবে সবার কাছে স্মৃতি হয়ে থাকবে সবার কাছে স্মৃতি হয়ে আজীবন করে যাব তার সম্মান মুদের ছেড়ে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান রাহবরে উলামা পখরে মিল্লাত রাহবরে উলামা পখরে মিল্লাত লক্ষ জন তার প্রাণ মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান শানিত কলমে কত রচনা অজস্র অগণিত নেই তুলনা শানিত কলমে কত রচনা অজস্র অগণিত নেই তুলনা শানিত কলমে কত রচনা অজস্র অগণিত নেই তুলনা তার লিখনিতে মুক্ত হয়ে তার লিখনিতে মুক্ত হয়ে আনিল ইমান কত বেঈমান মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মুহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে আল্লামা মহিউদ্দিন খান রাহবারে উলামা ফখরে মিল্লাত রাহবারে উলামা ফখরে মিল্লাত লক্ষ জনতার প্রাণ মুদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মুদের ছেড়ে চলে আল্লামা মহিউদ্দিন খান দিনের তরে জাতির তরে সংগ্রাম করেছেন জীবন ভরে দিনের তরে জাতির তরে সংগ্রাম করেছেন জীবন ভরে দিনের তরে জাতির তরে সংগ্রাম করেছেন জীবন ভরে তারিয়া দর্শে গড়তে সমাজ তারিয়া দর্শে গড়তে সমাজ তৌফিক দিও প্রভু মহিয়ান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান রাহবরে উলামা রাহবরে উলামা ফখরে মিল্লাত লক্ষ জনতার প্রাণ মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান রাহবরে উলামা ফখরে মিল্লাত ফখরে মিল্লাত লক্ষ জনতার প্রাণ মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা সেলিম খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান মোদের ছেড়ে চলে গেলেন আল্লামা মহিউদ্দিন খান